আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের মালের কেউ ওয়ারিশ হয় না আমরা যা কিছু রেখে যাই তা সবই সাদাকা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর পরিবারবর্গ এ মাল হতে অর্থাৎ আল্লাহর মাল হতে খেতে পারবে তবে প্রয়োজনের বেশি নিতে পারবে না আল্লাহর কসম আমি নবী সাল্লাহ সাল্লাম এর পরিত্যক্ত মালে তার যুগে যে নিয়ম ছিল তার পরিবর্তন করব না আমি অবশ্যই তা করব যা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করে গেছেন অতপর আলী রদিল্লাহ তাল্লাহ্ন শাহাদাত পাঠ করে বললেন হে আবু বকর আমরা আপনার মর্যাদা সম্পর্কে জ্ঞাত এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে তাদের যে আত্মীয়তা ও ঘনিষ্ঠতা রয়েছে তা এবং তাদের অধিকারের কথা উল্লেখ করলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ এ বিষয়ে উল্লেখ করে বললেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আমার আত্মীয়দের সঙ্গে উত্তম আচরণ করার চেয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর আত্মীয়দের সঙ্গে উত্তম আচরণ করা আমি অধিক পছন্দ করি